والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভারতীয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়ে জ্ঞান অর্জন প্রত্যেক পশ্চিমের জন্য জরুরি বাংলাদেশ ভ্রমণ পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক মুসলমানকে এ বিষয়ে জানা দরকার কেন বিষয়টি অনেক বিভ্রান্ত স্মরণ আছে সমাজে মুসলিম সমাজে অনেক মানুষ এখানে বিভ্রান্ত হচ্ছে হয়েছে এবং সামনে হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চার ইমামকে নিয়ে বিভিন্ন কটুকটা আমরা শুনে থাকি এর পেছনে অন্যতম কারণ হল তাদের সঠিক জীবনী না জানা তাদের সঠিক তরিকা না জানা তাদের মাধাব সঠিকভাবে না জানা এজন্য আজকে আমরা যে বিষয়টি জয় করেছি তা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ চারজন ইমামের সর্বপ্রথম যিনি ইমাম বয়সে সর্ব সবার চেয়ে বড় ছিলেন তিন চারজনের তিনি হলেন ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার জীবনী নিয়ে আজকে জ্ঞান বহুল এবং তথ্য ভিত্তিতে সঠিক তথ্য অনুসারে আজকে এ বিষয়ে আলোচনা করবেন আমাদের সবার সম্মানিত সম্মানিত বাংলা ঘরের চেয়ারম্যান এবং আমাদের সবাই প্রিয় উস্তাদ সাহেব শেখুদ্দিন বেলা সাহেব আমি তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য তাকে অনুরোধ করছি তাহলে মশকুরা ও মাকুয়া Thank you.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 নমানের কথা বারবার বলো কারণ তার আলোচনা আমাদের কাছে মৃগনাভীর সদৃশ্য সদেশ যতবার ধর্ষণ করবে সুগন্ধি ততই বিস্তুতি লাভ করবে ইমা আহ্বানী বা রহমতুল্লাহ আলের জীবনী আমাদের কাছে বারবার আলোচনা করব কারণ তার জীবনীটা হচ্ছে মিসকে আমদারের মতো মিসকের মতো মৃগনাভীর মতো এটা যত খুশবে তত তার সুগন্ধি ছড়াতেই থাকবে আজ আমাদের কাছে আমাদের যারা গুরুজন আমাদের যারা অনুকরণীয় অনুসরণীয় যারা আমাদের জন্য ইমাম যারা আমাদের জন্য তাদের সমস্ত জীবনকে দুনিয়ার কোন মনে নয় বরং দিনের প্রচার ও প্রসার দিনকে সঠিকভাবে মোহাম্মদে মোহাম্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাদের সমস্ত জীবন নিয়োগ করেছিলেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং আজম ইমা অবনীত রহমতুল্লাহ আলে আর আমাদের মুসলমানদের কাছে অমুসলিমরা স্টার হিসাবে নক্ষত্র হিসাবে ইসলাম দখল করে নিয়েছে যখন আমরা আমাদের ঘরের কথা জানি না আমাদের জীবনে আমাদের গুরুজনদের আমাদের পূর্বসূরীদের তাদের জীবনী কাহিনী আমাদের কাছে অজানা আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের কাছে মুসলিম মিল্লাতের যারা স্টার যারা তারকা যারা নাজম এদের কথা আমরা জানি না পড়ি না আজ আমাদের ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করলে খেলার জগতের খেলোয়াড়দের নাম এক নিঃশ্বাসে এক ডজন বলতে পারে ফিল্ম জগতের নায়ক নায়িকাদের নাম বলতে পারে আজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা জাহান নামের করি তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করে যাচ্ছে আমাদের এক শ্রেণীর অজানা মানুষ এই মুহূর্তে আপনাদের কাছে আজকে আমরা একজন তারকার আলোচনা করতে চাই যিনি আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষণীয় অনেক বড় অনেক বড় করণীয় এবং বরণীয় মহামতি বিশ্ববরণ্য ইমা আহ্বানিফা রহমতুল্লাহ আলাই তার পুরো নাম হচ্ছে আলিমান আল জলিল فقيه العصر وعالم الوقت ذي الرتبة الشريفة والنفس العفيفة والدرجة المنيفة أبو حنيفة النعمان بن ثابت ابن النعمان بن مرزبان زوتي التميمي الكوفي التابعي অর্থাৎ ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই তার কুনিয়ত বা উপনাম হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার নাম হচ্ছে নমান আর নমান বাবার নাম ছিল সাহেব তার দাদার নাম ছিল নমান এবং তার উপরের কারোর নাম ছিল মারজুবান জুতি ওনারা পারস্যের লোক ছিলেন ওনার পর্বপুরুষ কাবুল শহরে এখন যেটা আফগানিস্তানের রাজধানী পুরোপুরি তারা চলে এসেছিলেন কুফাতে বাগদাদে এখানেই তার জন্ম হয় আশি হিজড়িতে আব্দুল মালিক বিন মারওয়ান যখন বাদশাহ ছিলেন ঠিক তার খেলাফার আমলে তার জন্ম হয় আশি হিজড়িতে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একদিক থেকে যেমন ইমান আলাদা সমস্ত আমাদের যে চারজন প্রসিদ্ধ ইমাম রয়েছেন ইমাম হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাহবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ হামাল রহমতুল্লাহ আলাই সবার বৈদস্য ছিলেন তিনি এবং তার জামানাটা অন্য ইমামদের চাইতে উত্তম ছিল এমনকি তিনি চারজন সাহাবির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল যারা সাহাবিদেরকে ইমানের সঙ্গে পেয়েছিলেন তাদেরকে বলা হয় তাহলে বাকি অন্য তিনজন ইমাম তারা ছিলেন তাহলে তাহলে অর্থাৎ তাহিদের ছাত্র কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বয়ং আনাস বিন মালিক আবদুল্লাহ বিন আহমি আহ্বান এ ধরনের শাহবাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেজন্য তাকে তাবি বলে আমরা আখ্যায়িত করতেছি তিনি সেই যুগে ইরাকের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন মেল্লাতের সবচেয়ে বড় ফকির ছিলেন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তিনি সর্বপ্রথম যিনি পেতা এবং গবেষণা করে বই লিখেছিলেন এর আগে চর্চা হতো কোরআন এবং সুন্না কিন্তু কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গবেষণা করে এর নির্যাস এর তথ্যমূলক আলোচনা এর হকিকত এই ব্যাপারে সর্বপ্রথম যিনি পা রেখেছিলেন তিনি ছিলেন ইমাম আজম আবহানিকা রহমতুল্লাহ আলী তিনি চারজনের একজন সবার আগে তার সম্পর্কে লেখকগণ আমাদের মিলাদে মুসলিমার লেখকগণ অনেকে তার জীবনে লিখেছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই সে আলম বলার মধ্যে তাজকাতের মধ্যে ইমাম হাফিজ এবং হাজার আসকালানি তাহাজিবুল তাহাজিবের মধ্যে এছাড়া ইমাম জাহাবি উনি একটা স্পেশাল ভাবে ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাই এবং তার দুই শিষ্য আবু ইউসুফ এবং মোহাম্মদ এবং হাসাদ শাহিবানির কে নিয়ে আলাদা করে একটা বই লিখেছেন মানা এবং ইমা হবে হানিফা أبي يوسف ومحمد بن الحسن الله جميعا সম্পর্কে বহু কথাই লিখেছেন তার থেকে আমরা সংক্ষিপ্ত কিছু আপনাদের কাছে আলোচনা করব ইমাম আবহানিকা রহমাতুল্লাহ আলাই যেটা আমরা আগে আলোচনা করেছি যে তিনি আনাস বিন মালিক যিনি খালিম রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন তার সঙ্গে তার সারটা পেয়েছিল এছাড়াও অন্য অন্য আরো সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলে আমাদের পণ্ডিতগণ উল্লেখ করেছেন ইমাম হানিফ রহমতুল্লাহ আলায় শারীরিক বর্ণনা দিতে গিয়ে নয় রুগ্ন ফোজাইল আবু নাইম ফোজাইল রুগ্ন দোকান বলেন কান আবু হানিফা হাসানুল ওয়াজি ওয়াল লেহিয়াত ওয়া হুসনুল وحسن الثياب أو حسن الثياب كان أبو حنيفة حسن الوجه খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন ইরানের মানুষরা আপনারা দেখেছেন ইরানি যারা অরিজিনাল তারা খুবই সুন্দর বললে ইয়া খুব সুন্দর তার দাঁড়িয়ে ছিল এবং তার কাপড় চুপড় খুব সুন্দর ছিল ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই সেই যুগে সবচেয়ে উৎকৃষ্ট কাপড় কিনে সুন্দর কাপড় পরতেন কারণ নিজের তিনি একজন ব্যবসায়িক মানুষ ছিলেন অনেক ধন দৌলতের মালিক ছিলেন কারণ তার একটা সময় শুধু ব্যবসা বাণিজ্যে কাটেছে এবং তিনি যখন কোরআন হাদিসের চর্চা করতেন যখন তিনি তার সুদ্দিস দিতেন তখনও তার ব্যবসা ছিল এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি খুব সুন্দর এবং অনেক দামের কাপড় পরতেন দেখেছি তার মাথার মধ্যে লম্বা একটা টুপি কালো টুপি এটা সেই সময় যারা অভিজ্ঞ এবং যারা ফতুয়া দিতেন বড় আলেম যারা তাদের জন্য একটা নির্দিষ্ট পোশাকের মতো বইটাকে ব্যবহার করতেন যখন তারা দাস দিতেন শিক্ষা দিতেন পড়াতেন এবং যখন ফতোয়া দিতেন বা খুতবা দিতেন তখন তারা এই লম্বা একটা টুপি পড়তেন ওয়াদিরা রে এবং তিনি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন তারপরে তার শরীর থেকে সুগন্ধি ছড়াতেন নাজরুল মোহাম্মদ বলেন আমি আবু হানিফ রহমতুল্লাহ আলের কাছে আমার একটা বিশেষ প্রয়োজনে সকালের ফজর নামাজে আসি নামাজ পড়ার পরে আমার নিজের কথা বললাম আমার এক পরিজন তিনি বললেন যে আমার খচ্চর যেটা আছে এটাকে জিন পরব আর বলে যে তোমার কাপড়টা আমাকে দাও আর আমার কাপড়টা তুমি রাখো আমি ফিরে আসা পর্যন্ত ফিরে এসে বললেন যে তুমি অনেক কষ্ট দিলে বলে কেন বলে তোমার কাপড়টা বড় মোটা গরম নাজরুল মোহাম্মদ বলেন যে পরে উনি ওই কাপড়ে থেকে বলতে হবে কিসা মৌমাছি এক ধরনের কাপড় আছে দামি কাপড় এরপরে উনি একটা ওই জিনিসে খরিদ করলেন যেটা আমার তার দাম ছিল মাত্র পাঁচ দিনার কিন্তু এরপরে তিরিশ দিনারের মূল্যবানের কাপড় একটা এরপরে আমি দেখি তার গায়ে ওই কাপড়টাকে ভালো লেগেছিল বলে তিনি কিনেন ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাই তার যেমন দেখতে সুন্দর ছিলেন শারীরিক বর্ণনার থেকে কাপড় চুপড় সুন্দর করতেন আদর মারতেন এবং পরিপাটি থাকতেন এটা কিন্তু আলেমদের একটা বিশেষ গুণ পান এদিকে জর্দা পড়বে ওদিকে পানের পিঠ পড়বে মুখের লালা পড়বে কাপড়ের মধ্যে দাঁত থাকবে কাপড় চুপড় ভাঁজ থাকবে পরিপাটি থাকবে না এমনটা কোন আলেমদের স্বভাব উচিত না কাজেই যারা আলেম হবে তাদের কাপড় চুপ করে ভেসভূষে তাদের স্পেশালটি থাকা উচিত ইমাম রহমতুল্লাহ এই শারীরিক বর্ণার পরে আমরা তার কিছু চারিত্রিক বর্ণা আমরা বর্ণনা করতে চাই তার বর্ণনা উনি এখানে আমাদের কাছে বর্ণিত হয়েছে আমরা এখানে কয়েকটা আপনাদের কাছে বলব হাসান ইসমাইল মুজাহিদ তার বাবাকে বর্ণনা করেন অর্থাৎ ইসমাইল মুজাহিদ রশিদ হারুন রশিদ যখন বাদশাহ ছিলেন তো বলছে আমি তাড়াতাড়ি করেছিলাম এমন সময় আবু ইসুফ ইমা হানিফ রহমতুল্লাহ আলের প্রধান শিষ্য এসে উপস্থিত হলেন হাজর রশিদ বললেন যে ইমা আবু রহমতুল্লাহ আলের কিছু চারিত্রিক গুণাবলী আমার কাছে বর্ণনা করুন তো বললেন কান আল্লাহ শদীদ আদান রহমতুল্লাহ আলাই কঠিন মানুষ ছিলেন হারাম থেকে দূরে থাকার ব্যাপারে কোন প্রকার কোন হারামের সঙ্গে লেশ মাত্র দাস থাকতো না দূরে থাকতেন মজার এবং লেহারি দুনিয়া যারা দুনিয়া তাদের থেকে দূরে থাকতেন আর এক অ্যাক্সিডেন্ট দেখা যায় দুনিয়া তাদের সঙ্গে কিছু চলাফেরা করে নিজের ফায়দা দিতে চাই তবে উৎসব লম্বা চুপচাপ থাকতেন দীর্ঘক্ষণ তাই বলছি কি সবসময় চিন্তা ফিকির করতেন কোন মেয়ে হাজার এখন মেহাজার কথা বলছেন লোককে দ্রুত কথা বলতেন না ধরে ধরে সুন্দর করে কথা বলছেন যাতে মানুষের বোধবার হতো কোন বিষয়ে জিজ্ঞেস করা হলে ওই বিষয়ে তার জ্ঞান থাকলে উত্তর দিতেন তিনি তার নিজের এবং তার দিনকে খুব শক্তভাবে হেফাজত করতেন মুস্তাকের বেদবসে আনি না মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করতেন লাইয়ের কোন মানুষের কথা বললে ভালোটা বলতেন খারাপটা একটা মানুষ ভালো মন্দ নিয়ে হতে পারে কিন্তু কোন মানুষের কোনদিন দেখি নাই যে অমঙ্গল বা খারাপ বর্ণনা করতে ভালো বর্ণনা করতে فقال الرشيد هذه اخلاق الصالحين সাহাব রসুল বলে এটাই হলো নেক মানুষের উত্তম চরিত্র এটাই হলো আজ আমাদের মধ্যে দেখা যায় চারিত্রিক গুণা বৈদিক থেকে আমাদের প্রচন্ড অভাব কারণ যারা আমরা অনুসরণ করব যাদেরকে আমরা মানব বাবা হোক বা মা হোক বা টিচার হোক শিক্ষক হোক বা মাওলানা সাহ হোক বা আলিম সাহ হোক এদের মধ্যে আমাদের এই ধরনের গুণের প্রচন্ড অভাব পাওয়া যায় এজন্যে আমাদের যারা শিক্ষাগুরু হবেন তাদের মধ্যে এই ধরনের গুণ থাকা অত্যন্ত জরুরি ইসহাক আবু ইসরাইল বলেন ذكر قوم أبا حنيفة عند سفيان بن عيينة فنقصه فبعضهم فقال سفيان ما আবু সুফিয়ান বিন ওয়াইনের কাছে কিছু মানুষ এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মর্যাদা একটু ঘাটিয়ে দেন মানে আলোচনা করতে গিয়ে বলতে গিয়ে ওনাকে একটু ছোট করে ফেলেন সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন না গাও কান আবু হানিফা আকতার নাস সালাতান নামাজ পড়ার দিক থেকে নকল নামাজ আলমানি রহমতুল্লাহ সর্বশ্রেষ্ঠ ছিলেন আমাদের দিক থেকে বড় কঠিন ছিলেন ও আহসান মরুয়া এবং তার চারিত্রিক দিক থেকে অত্যন্ত সুন্দর ছিলেন এভাবে শরীফ বলেন যে কারা আবু হানিফা তাবিল আসম তিনি চুপ থাকতেন দীর্ঘক্ষণ কথা বলতেন না এটা জ্ঞানীজনের আলামত সবসময় ফিকির করতেন চিন্তা করতেন তার বিবেক ছিল অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ এবং মানুষের সঙ্গে কথা বলতেন অত্যন্ত কম প্রয়োজন ছাড়া কথা বলতেন না ইসমাইল মুজাহিদ বলেন সমেত অকিয়ান ইয়াকুল الحسن بن صالح بن وحي كان أبو حنيفة شديد الخوف لله هائبا للحرام يستحل আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে প্রচন্ড ভয় করতেন এবং কোন হারাম হারাম থেকে কি করতেন কোন হারাম জিনিসকে হালাল করে না হোক এ ব্যাপারে তিনি খুবই ভয় করতেন আব্দুল আবনে মুবারক বলেন মা রাইতু রাজুলান আউকারা ফি মাজলিসি ولا احسن سمتا وعلما من ابي حنيفه ولقد كنا عنده في المسجد الجامع فوقعت حية من السقف في حجره فما زاد على ان نقض حجره فالقاها وما منا احد الحرم আব্দুল মুবারক বলেন যে আমরা মসজিদে আবাহিক রহমতুল্লাহ আলের সঙ্গে আমরা ছিলাম উনি তার মজলিসে সবচেয়ে ভদ্র মানুষ এবং সবচেয়ে সুন্দর মানুষ এবং ধৈর্যশীল মানুষ ছিলেন হঠাৎ করে মসজিদের ছাদ থেকে একটা সাপ পড়ে গেলে সবাই ভয়ে আমরা পালিয়ে যাই কিন্তু তিনি বসেই ছিলেন তিনি শুধু কাপড় ঝাড়া দিয়ে সাপটাকে শুধু ভাগাই দিয়েছিলেন আবহানিক রহমতুল্লাহ আলাহ নাতি ইসমাইল বিন হাম্মাদ ইবন আমি বলেন যখন তার ছেলে বাবার কথা বলেন যে আমার বাবা হাম্মার যখন সুরা ফাতে আর পড়তে শিখলেন মোস্তাদের কাছে এবার ভাই রহমতুল্লাহ খুশি হয়ে ইকরামি সম্মানী খাতা দিলেন তার শিক্ষককে পাঁচশো দিরহাম শিক্ষক মাত্র সুরা ফাতিহা শিখিয়েছেন আর আমরা পুরা কোরআন শিখালে পঞ্চাশ টাকার বেশি বেতন বাড়ে না বিশেষ করে কোরআন শিক্ষকদের বাকি ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি অন্য তত্ত্ব মাসাল এইভাবে তিনি যা তিনি এতই বড় তাদের ই ছিল সুরা পাকে আমার তো শিখিয়েছে ওস্তাদ তাতে পাঁচশো দিন নাম স্বর্ণ মুদ্রা কি বলে আপনার রূপ মুদ্রা তাকে কি করছেন গিফট করছেন মাসাল্লাহ তাবারিক রহমতুল্লাহ আলাই সম্পর্কে তার চারিত্রিক গুণাবলী অনেক আলোচিত হয়েছে সম্পর্কে রাহিমুল্লাহ সাহেব দাবি বলেন كان أبو حنيفة ورعا تقيا مفضلا على إخوانه أبو حنيفة رحمة الله عليه বড় متكي পরেজগার الله ভীরু يوم এবং তার دل মধ্যে তিনি ছিলেন কি শ্রেষ্ঠ তার সম্পর্কে মোহাম্মদ বিন জাহাবের كان أبو حنيفة قليل الكلام إلا بما يسأل أبو حنيفة رحمة অল্প কথা বলতেন প্রশ্ন করলে উত্তর দিতে না চুপ থাকতেন সহিল হাসতেন কম كثير الفكر বেশি বেশি চিন্তা করতেন তাই মাল কত সবসময় কোথা থেকে জ্ঞান কোথা থেকে ভালো জিনিস নেওয়া যাবে এই ব্যাপারে তিনি থাকতেন দিয়ে থাকতেন কার নেওয়া হারিয়ে তার মুসিবা তিনি চিন্তা ভাবনা এমন মগ্ন থাকতেন মনে হতো বুঝি এখনই বুঝি তার বিপদটা এখনই বুঝি বিপদ থেকে মুক্ত হলেন তাহলে ইমাম আব্বাস বা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে এই ধরনের আমাদের গুরুজনরা আমাদের পণ্ডিতরা তার চারিত্রিক গুণাবলী সম্পূর্ণ আলোচনা করেছেন ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই প্রায় চার হাজারের অধিক শিক্ষক ছিল যার থেকে তিনি হাদিস কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা ফেতার শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন তার মধ্য থেকে ইমাম মির্জি তাজুল কামালের মধ্যে প্রায় একশোটা উল্লেখ করেছেন আর অন্যরা অনেক উল্লেখ করেছে তার মধ্যে সবচেয়ে বড় যে ছিলেন তার প্রধান শিক্ষক তিনি ছিলেন হাম্মাদ বিন আবি সাইমান যিনি ইব্রাহিম নাকির কি ছিলেন ছাত্র শিষ্য ছিলেন এই হাম্মাল বিন সোলাইমের মৃত্যুর পরে তার স্থানে তিনি দাস দিতেন বাগদার কুফাতে এখান থেকে তার থেকে তিনি ফেতা জ্ঞান বাহাজ করেন জ্ঞান তিনি কি করেন শিক্ষা গ্রহণ করেন প্রায় পনেরো বছর কেউ বলছে আঠারো বছর তার কাছ থেকে তিনি শিক্ষা নেন কেউ বলছেন দশ বছর এরপর আতাউল আবির আবাহ মাক্কা এখান থেকে এভাবে আতিয়া আল আউফি আব্দুর রহমান হুরমুজ আল আরাদ ইকরামা নাফিয়া হাদিব সাবিদ আমর মদিনা সালমাত কোরাইদ কাতাদুল জাহানা আবু জুবাইর মনসুর আবু জাফর মোহাম্মদ আলী হোসেন এ ধরনের তাবিদের থেকে তিনি অনেক তাবিদের থেকে তিনি হাদিস এবং কোরআন শিক্ষা গ্রহণ করেন তার ছাত্রদের মধ্যেও অনেক ছাত্র ছিল তার মধ্যে জোফার উবনে আবু ইউসুফ আল কাদি তার ছেলে হাম্মাদ বিন আবি হানিফা তারা হলেন মেকসাম আবি সুফিয়ান সুফিয়ান মালিক আবি ইসহাক এরপরে যারা হাসান আবু ইউনুস মিসহার এ ধরনের বহু সংখ্যক তার মোট কথা ইমাম শিক্ষক এবং ছাত্র অসংখ্য তার তার থেকে পাণ্ডিত্য গ্রহণ করেছিলেন এবং তিনিও অত্যন্ত পণ্ডিতদের থেকে তিনি কোরআন হাদিসের থেকে জ্ঞান চর্চা করেছিলেন ইমাম এবাদত সম্পর্কে যারা আমাদের কাছে করেছেন রহমতুল্লাহ যদি কেমন এবং এত অধিক তিনি এবাদত করতেন সম্পর্কে এমন সাহেবা বলেন যে আসিফ আন্নাবিল বলেন খান আবু হানিফা ইসব মাল তাদের রহমতুল্লাহ ধনুক বলা হতো ধনুক তিন মারা হতো মানে নামাজ বেশি পড়তে পড়তে তার পিঠটা কি হয়ে গেছিল ডাকা হয়ে গেছে এত বেশি নামাজ পড়তেন ইমাম আলিম অধিক রাত্রি থেকে নকল ইবাদত করার ব্যাপারে বহু করোনা এসেছে সারা রাত্রি এক রাখার নামাজে কোরআন পুরা খতম দিতেন কে বলেছেন আবু ইউসুফ বলেছেন যে না তিন রাত্রে একটা অংশ নামাজ পড়তেন একটা অংশ দোয়া করতেন একটা অংশ আল্লাহ কাটাকাটি করতেন তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেকে বলেছেন যে তিনি চল্লিশ বছর বা পঞ্চাশ বছর ধরে এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন পুরো রাতেই নামাজ পড়তেন এটা অনেক করোনা তর থেকে তার ব্যাপারে অনেকেই করেছেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার একজন উম্মুল ওয়ালাদ মানে তার একজন লড়ি ছিল দাসী যার বাচ্চা হয়েছিল সে বলে যে মা তাওয়াসাল আবু হানিফা ফিরাসান বিলাইলিন বন্ধু আরামটুকু যতদিন পর্যন্ত আমি যতদিন থেকে তার বাড়িতে এসেছি দেখি নাই যে কোনো দিন উনি বালিশে মাথা রেখেছেন ছোট দিনের বেলা গরমের দিনে জোর আসরের সম্মধ্যখানে ঘুমাতেন আর ঠান্ডাকালে তিনি প্রথম রাত্রে কিছু ঘুমিয়ে নিতেন আর বাকি রাত্রে তিনি সমস্ত রাত্রে তিনি কেউ নামাজ পড়তেন আব্দুল রহমান আল বকরি বলেন লাউরাইতা বা আলিম আলিম তান্না আমি হাম্মিহী আমারই পর রহমতুল্লাহ আলাইকে তোমার নামাজ পড়তে দেখতে মনে করতে যে আমারই পর আহমদুল্লাহ আলাই দুনিয়ার বুঝি নামাজ ছাড়া কিছু তিনি জানতেন না এইভাবে তিনি নামাজ পড়তেন সুমান আলাইক ইমাম মালিক আলাই সম্পর্কে আল হোসেন বলেন তিনি একটা রাত্রে তামান্নাল্লাহ একটা সারা পড়ে আর কান্দেছিলেন বলতেছে আল্লাহ আল্লাহ মান্না আলাই নাওয়াতিন আদাব সুমুম ইয়া রাহিম আল্লাহ তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো এবং সেই কঠিন আদাব থেকে আমাদেরকে নাজার দান করো এই আয়াতটা পড়ে সারা রাত ধরে তিনি কি করছে বাদ করতেছিলেন অন্য বর্ণায় আছে যে তিনি করতেছিলেন বা ইসাহা ওয়াহিদ হুম কেমন তোমাদের জন্যে ওয়াদা আর কেমন তোমাদের জন্য কঠিন তিক্ত এবং কঠিন এটা কি কঠিন অবস্থা এই এই আয়াতটা সেই সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত পড়তেছিলেন আর কাঁদতেছিলেন রামায়িক রহমতুল্লাহ রায় এ এবাদত সম্পর্কে কোরআন তেলাওয়াত সম্পর্কে রমজানে তিনি ষাট বার করার খতম দিতেন একবার দিনে একটা রাত্রে একটা রাত্রে একটা দিনে আর প্রতিদিন তিনি সারা বছরই প্রতি রাত্রে একটা করে কোরআন খতম দিতেন এইভাবে তার অধিক এবাদতের ব্যাপারটা আমাদের কাছে যেটা প্রসিদ্ধ অনেক নামাজ পড়তেন আর কানতেন এমনকি তার কান্নায় তার প্রতিবেশীরা তার প্রতি দয়া করতেন আরে এবার আমার এত কান্দেছে বুঝি তাকে আল্লাহ রবুল্লাহ আমি দুনিয়ার ধন দৌলত দিয়েছিলেন তার ধন দৌলত তিনি গরিব মিসকিন এবং যারা শিক্ষা অর্জন করতেন তাদের পিছনে খরচ করতেন পরিচর্য খরচ করতেন দৈনিক তার পরিবার পরিচয়ের জন্য অতটুকু তিনি দান করতেন ফকির মিসকিনের জন্য উনি যদি কোনো সময় কসম খেতেন সত্য কসম তো এই একটা কসমের জন্য এক দিনার করে দান করতেন এইভাবে ইমাম আলী আদায় তার অর্থ করে তিনি কি করতেন আল্লাহ রাহে খরচ করতেন ইমাম আলী রহমতুল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ذكر أبو حنيفة عند عبد عند عبد الله بن المبارك فقال ماذا يقال في رجل غلت عليه الدنيا والأموال فنبذها وضرب بالسياق فصبر عليها ولم يدخل فيما كان غيره يستدعي আব্দুল ইবনে মুবারক বড় এক পণ্ডিত ছিলেন বড় মহাদিস তার কাছে যখন ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কথা উল্লেখ করা হলো বললেন দেখো এমন একজন মানুষ ছিলেন যার পর কাছে দুনিয়ার প্রাচুর্য ধন সম্পদ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সব গ্রহণ করেন নাই এগুলি কি করেছে নিক্ষেপ করে দিয়েছে অদয়ভাবে সিয়াদ মোসাফর আড়াইয়া তাকে প্রধান বিচারপতি বানাবের জন্য আবজাফর আল মানসুর তাকে প্রস্তাব দিয়েছিলেন এমনকি কসম দিয়েছিলেন তারপরে তিনি এটা গ্রহণ করার কারণে তাকে একশো বিশ মানে ব্যত্রাঘাত করা হয়েছিল এবং এই ব্যত্রাঘাতের পরে এবং শেষ পর্যন্ত তাকে জেলখানায় রেখে কোন কোন বলেছেন বিস্মান করিয়ে হত্যা করা হয়েছিল বলেন যে যেইগুলির পিছনে মানুষ ছুটত ইমাম হানিফা রহমতুল্লাহ কাছে খুব আপোষে আসার পরেও দুনিয়া এবং কর্তৃত্ব নেতৃত্ব তিনি গ্রহণ করেন নাই সুবান আলাই অত্যন্ত তার মা খাদেম ছিলেন মার সঙ্গে তিনি বড় সর্বভাগ করতেন যখন তাকে ওই বিচারকের দায়িত্ব যখন তিনি গ্রহণ না করার পরে যখন তাকে মারপিট করা হচ্ছিল তখন তিনি বড় প্রেশান দেখা যাচ্ছিল তাকে পরে যখন জিজ্ঞেস করা হলো কেন বলেন যে না এই মারের জন্য মরে যাওয়া যদি কিছু করতে হবে কিন্তু আমার চিন্তা একটাই যে আমার মা বুড়ি মা বেঁচে আছেন তার দেখাশোনা করবে ছেলের কথা মেয়ের কথা স্ত্রীর কথা নিজের কথা চিন্তা করেন নাই করেছেন কার নিজের তার বৃদ্ধ মায়ের কথা আজ আমরা বলে গেছি মা বাবা আমরা নিজে বাবা আমার স্ত্রী ছেলে মেয়ে আমার ব্যস্ত এই ইমাম মরিবুর রহমতুল্লাহ আলাই তার এই কঠিন অবস্থাতেই চিন্তা করছেন কার কথা তার মার কথা আমরা তো কঠিন দূরের কথা সুখে তো চিন্তা করি না এজন্যে জন্যে ইমাম মরিবুর রহমতুল্লাহ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইমাম মরিবুর রহমতুল্লাহ আলাই কিভাবে মারা গেছিলেন ইমাম মরিবুর রহমতুল্লাহ আলাই মৃত্যু সম্পর্কে বেশ কয়েকটাই বর্ণা রয়েছে মূল যেটা বর্ণা সেটা হল যে ইমাম হানিফুর রহমতুল্লাহ আলাই তাকে আবু জাফর মানসুর তাকে চিফ জাস্টিসের দায়িত্ব দিতে বলছিলেন প্রধান বিচারপতি তিনি বলছিলেন না এটা আমার দ্বারা সম্ভব না তো তিনি কসম খেয়েছিলেন না আপনাকে হতেই হবে উনি কসম খেয়ে বলেছিলেন যে না আমি হব না উনি বলছেন তাহলে তো আপনি মিথ্যা কথা বলছেন রহমানিপুর রহমতুল্লাহ আলাই বললেন আপনি তাকে মৃত্যুক বলে আখ্যায়িত করেছেন কোন মৃত্যুক কি কাজে হতে পারে বিচারক হতে পারে যদি আমি মৃত্যুক হই গঠিত তাহলে আমি এটা দায়িত্ব পালনের যোগ্য না আর যদি আমি মৃত্যুক না হই সত্যবাদী হই তাহলে আমি এটা আমার সম্ভব না আমি আমার যখন ভালো অবস্থায় থাকি ওই অবস্থাতে আমি ফাইসলা করার মতো আমি নিজেকে যোগ্যতা মনে করি না কিন্তু অনেক সময় হয়তো আমি রাগে থাকবো অনেক সময় হয়তো উল্টা পাল্টা দেখে বিচার করতে গিয়ে আরো পাল্টা করতে পারি এজন্য আমার দ্বারা এটা সম্ভব না মোট কথা আগের আলে বলে আমরা ইমাম এটি ছিলেন যে মানে সরকারের ভাড়াটিয়া হুজুর হওয়া থেকে তারা দূরে থাকতেন কেন এখানে গেলে তাদের দিন হারাবে আমল হারাবে আখলা হারাবে অনেক সময় মজবুর করে জবরদস্তি করে তাদের দ্বারা হয়তো উল্টা পাল্টা পদ্ম বা উল্টা পাল্টা কাজ করে নেবে এই জন্য তারা কি করতেন দূরে থাকতেন সবসময় ইমাম হানিফা রহমতুল্লাহ সম্পর্কে অর্থাৎ ফেতা পাণ্ডিত্য সম্পর্কে কিছু আলোচনা আমাস বলেন أنه سئل عن مسألة فقال إنما يحسن هذا هذه أنه منط ثابت الخزان وأظنه بورك له بعلمه আমাস রাহিমাল্লাহকে যখন কোন ফতুয়া জিজ্ঞেস করা হলো তো বললেন যে এই ব্যাপারে আবহানিত রহমতুল্লাহ আলাই নমাজ বিন সাহেবের কাছে যাও তার ইলিমে আল্লাহ বরকত দান করেছেন তার পণ্ডিতকে আল্লাহ বরকত দান করেছেন তার কাছে যাও এই জন্য আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করতেন কোন সূক্ষ্ম বিষয়ে মাসালা নিয়ে তাহলে বলতেন চলে যাও আবহানিত রহমতুল্লাহ এত সূক্ষ্ম জিনিস আমি জানি না কারণ চলে যাও বেকার কাছে আবহানিত রহমতুল্লাহ আলের কাছে এই জন্যে জারির বলেন قال لمغيرة جالس أبا حنيفة تبقى فإن إبراهيم لو كان حيا لجالس জাবির বলেন জামাকে মুহিরা বললেন জামানি তো রহমতুল্লাহ আলাই মজলিসে তার শিক্ষার মজলিসে গিয়ে বসে তাহলে তুই ফকি হবা পণ্ডিত হতে পারবা কোন হাদিসকে রিসার্চ করতে পারবা فإن إبراهيم لو كان حيا لجالسه আবু হানিফা রহমতুল্লাহ আলাই শিক্ষক হাম্মাদ বিন আবি সুলাইমান তার শিক্ষক ইব্রাহিম নাখাই বলছে ইব্রাহিম নাখাই যদি আর কাছে থাকতেন তিনিও তার কাছ থেকে এই পণ্ডিত অর্জন করতেন তার মধ্যে গিয়ে বসতেন শাহাব সওয়ার বলেন কারা শোভ হাসানুর রায় ফি আবি হানিফা কাসীর তারাহুম আলাই শোয়াব বিন হাজ্জাজ আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনি ভালো খেয়াল রাখতেন এবং তার উপরে বেশি বেশি করে দোয়া করতেন আবু হানিফা রাহিমাল্লাহ রাহিমাল্লাহ আল্লাহ আমার রাহমু তার জন্য বেশি বেশি করে দোয়া করতেন أبو عبيد الله بن موسى سمعت بسعران يقول رحم الله أبو حنيفة أو الله تعالى আবু হানিফার প্রতি কি করেন তিনি রহম দয়া করুন কারণ তিনি একজন আলেম এবং ফাকির ছিলেন এভাবে জায়দা বিন কোদামা বলেন النعمان بن ثابت فقيه البدن لم يعد ما أدرك عليه أهل الكوفة বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই শরীরটাই ছিল কি পণ্ডিত্যপূর্ণ তিনি মরে যাওয়ার পরে কুমাবাসী এই অভাব আর তাদের কি হয় নাই পূর্ণ হয় নাই এভাবে আবু বকর বিন আইয়াস বলেন যে কার নোমান মুসাবিক আবকার জামান সেই যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন পণ্ডিত ছিলেন সূর্য আর কি সূক্ষ্ম জ্ঞান অধিকারী ছিলেন আলী ইবন সাল ইবন হই বলেন لما مات ابو حنيفه ذهب مفتي العراق وفقيهها ইমাম হানিফা রহমতুল্লাহ যখন দুনিয়া থেকে পরগমন করলেন তখন ইরাকের মুফতি এবং ফাকি বিদায় নিলেন বিষ্ণু হাবি বলেন سمعت عبد الله بن داود الخريبي يقول اذا اردت الاثار فسفيان الثوري واذا اردت تلك الدقائق فابو حنيفه আব্দুল্লাহ বিন দাউদ আল খুরাইবি বলেন যে তুমি যদি কোরআন চাও কি বলে হাদিস চাও শূন্য রসুলের হাদিস জানতে চাও তো সুফিয়ান সাউরি কাছে যাও কারণ তিনি মহাদেশ মানুষ ওই দাঁড়ার তাদের খাদ্যাকায় পাবো হানি আর ওই হাদিসগুলির যদি সূক্ষ্ম ভুল জানতে চাও তাহলে যাবে কোথায় ইমাম হানিফা রহমতুল্লাহ আলের কাছে এভাবে রাউব নওবাদা বলেন قال كنت عند ابن جوعي فقيل لي مات ابو حنيفه فقال رحمه الله لقد ذهب معه علم كثير রাউব নওবাদা বলেন যে আমি ইবনু জুরাইদের নিকট ছিলাম খবর আসলো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেছেন বললেন নাইম আল্লাহ আল্লাহ মাহিম রহমতুল্লাহ প্রতি দয়া করুন তিনি দুনিয়া থেকে চলে যাওয়াতে তার সঙ্গে অধিক জ্ঞানীকে চলে গিয়েছে সুহানুল্লাহ এভাবে সাইদুল আবি আরুবা বলেন বা আলিম আল রাম এরাকে তিনি বড় আলিম ছিলেন জেজুল আরুব বলেন আপনার মাত্রাই আবু আবু হানিফা সবচেয়ে পণ্ডিত মানুষ দেখেছিলাম আমি আবু হানিফা চেয়ে বড় ফকি আমি কাউকে দেখিনি সরকার হাকিম বলে মারাই তো আর আমি আবি হানিফা কি জামানি তার যুগে তার চেয়ে বেশি জানতে আর কাউকে আমি জানতাম না হালুয়ানি বলেন কুলতুরে আমি আসমান নবী আবু হানিফা আবকা আবু সুফিয়ান ফকি সবচেয়ে বড় ফকি আবু হানিফা না সুফিয়ান তো বলেন ফকার আবু হানিফা ফকি সবচেয়ে বড় ছিল আবু পর রহমতুল্লাহ এভাবে অনেক আমাদের ইমাম শাহি বলেন الناس عيال على ابي حنيفه في الفقه فقه কোরআন হাদিসের সূক্ষ্ম জ্ঞানের ব্যাপারে আবু হানিফার পরে যারা এসেছেন সবাই আবু হানিফারকেই পরিবার করতো মানে তার থেকে সবাই তার কাছে ঋণী সবাই তার কাছে ঋণী যে যেখান থেকে ফেকার ব্যাপারে অগ্রসর তার মূল স্তরকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই أحمد بن الصلاة سمعت الشافعي يقول قيل لمالك هل رأيت أبا حنيفة ইমাম শাহি ইমাম মালিক বলে আবু হানিফা রহমতুল্লাহ আপনি দেখছেন কারণ না দেখেছি রাইত রাজুলান لو كلمك في هذه السارية أن يجعلها ذهبا لقام بحجته ইমাম মালিক ইমাম শাহিকে বলেন এই যে একটা খুঁটি দেখতেছে না কাঠের খুঁটি ইমাম মালিক এত বড় পণ্ডিত ছিলেন যে উনি যদি এটাকে স্বর্ণ প্রমাণ করতে চাইতেন তো স্বর্ণ প্রমাণ করে ছাড়তেন এত বড় পণ্ডিত ছিলেন এত বড় তার পাণ্ডিত্য ছিল এভাবেই তো রহমতুল্লাহ চিন্তা ভাবনা গবেষণা করে কিছু বলতে যোগ্য রহমতুল্লাহ উপযুক্ত যোগ্যকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ابن حبان بن موسى ابن حبان بن موسى والسيد بن المبارك مالك أفقام أبو حنيفة فقال أبو حنيفة মালিক বড় পণ্ডিত ইমাম মালিক ইমাম আবু হানিফা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক কথা আমরা আলোচনা শেষ করতে পারবো না يحيى بن ابي طالب قال سمعت علي بن عاصم يقول لو وصل علم ابي حنيفه بعلم اهل الزمان لرجع যদি একদিকে অন্য সমস্ত পণ্ডিতদের জ্ঞান রাখা যেত আর একদিকে আবু হানিফা রহমতুল্লাহ তার পাণ্ডিত্য সবচেয়ে কি পেত অগ্রাধিকার পেত বা ভাই বেশি হতো ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে অনেক কথাই আমরা জানলাম এ পর্যন্ত আমরা এখন যেটা জানা দরকার জামারি রহমতুল্লাহ সম্পর্কে কিছু কথা আমাদের জানা অত্যন্ত জরুরি তিনি বড় পণ্ডিত ছিলেন আলেম ছিলেন মহাদেশ ছিলেন ফকির ছিলেন সেই যুগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন ছিলেন তিনি সাহাবিদেরকে দেখেছেন তার অনেক তাবিদের থেকে হাদিস বর্ণনা করেছেন তার থেকে অনেক করেছেন তার নামাজ তার ইবাদাত তার আখরাত তার চরিত্র ইত্যাদি সব ঠিক আছে ইয়মানি রহমতুল্লাহ আলায় সম্পর্কে কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানা জরুরি ইমামবাড়ি বা রহমাতুল্লাহ রায় সম্পর্কে কেউ কেউ কিছু কটুক্তি করেছে এই কটুক্তিগুলির আমরা জবাব চাই সংক্ষেপ সংক্ষেপে এক নম্বর হল জিমা আহ্বানিক রহমাতুল্লাহ রায় সম্পর্কে বলা হয়েছে কেউ কেউ বলছেন কারা আছে মর্জিয়া আছে পরিচয় কাকে বলে আসল পরিচয় হল যারা বলে মুখে স্বীকার করলে ইসলাম আর অন্তরে বিশ্বাস করলে যেই ধরনের পাপ করো না করো তার কোনো সমস্যা তাদের কোনো সমস্যা নেই অর্থাৎ পাপ করলে কি মানে কোনো ক্ষতি হয় না এই বড় পাপ করো ইমান আছে তার যাবে এই হল মুরজিয়াদের আকিদা কিছু কিছু লেখক বিশেষ করে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার রুনিয়াতুল তলবিনে ইমা হানিফ এবং তার সাথীদেরকে মর্জিয়া বলে আখ্যায়িত করেছেন আর করেছেন এই মর্জিয়ার অর্থ কি এই মর্জিয়ার অর্থ কি ওই মর্জিয়া করুক যারা মনে করে যে যত বড়ই পাপ করুক সেরা করুক ব্যবচার করুক শিব করুক কুমুর করুক কোনো পাপে করে ইমানের কোনো ক্ষতি করবে না অনেকে যারা বিদ্বেষী ইমাম আহমানিকা বিদ্বেষী তারা এজন্য ইমাম আহমানিকা রহমতুল্লাহ রায় সম্পর্কে বিষ্ণুল হাফি বলতেছেন قال الخريبي ما يقع في ابي حنيفه الا جاهل وحاسد আবু হানিফা সম্পর্কে যারা কটুক্তি করবে হয় জাহেল মূর্খ আর না হয় হিংসু কারণ প্রকৃত যারা ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে জানবেন তারা কখনো জানবে তারা কখনোই তার ব্যাপারে কোন কটোক্তি করবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এ কথাটা ভিত্তিক কথা কারণ গির্জা বা মর্জিয়া গির্জা অর্থ আলোচনা জামাতে একদল কেউ তাদেরও গির্জা আবিদা ছিল আর একটা ছিল কি বাতিল ফিরকা আকিদা প্রথম খলিফাকে অবসর দ্বিতীয় খলিফাকে উমর রসুলাম দ্বিতীয় ওসমান আর চতুর্থ আলী রসুলাম অনেক রাকিদা যে প্রথম ইমাম বলে যে খলিফা হলেন কে আলী রসুল্লাহ করা পিছিয়ে দেওয়া তো যে আলী আগে ছিলেন তাকে পিছিয়ে দিলেন তাহলে ওরা পরিচয় হয়ে গেল তো যাকে আলী রাজিল তাকে যারা চতুর্থ খলিফা মনে করেন এটা কি বাতিল আকিদা না সরি রাখি না এছাড়া আপনারা জানেন যে মবিয়া রাজিউল্লাহ তালাহ এবং আলী রাজিউল্লাহ তালার মধ্যে রাজনৈতিক একটা বুঝের কম ছিল তারপরে একটা দ্বন্দ্ব হয়েছিল এই দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপ সঠিক আর কোন গ্রুপ বেঠি এ ব্যাপারে আলোচনার জামাতের এক অনেক রাগিটা ছিল এ ব্যাপারে আমরা যাই না এই ব্যাপারটা বিলম্ব বিলম্ব করি দেরি করে দিই আল্লাহ হাতে কেমন দিন আল্লাহ বাসা আমরা জানি না কোন দল ঠিক আর কোন দল বেঠিক কারণ এমন দল যে এটা বাতিল এটা হক কেউ বলছে না ওই হক ও বাতিল তো এ ব্যাপারে আমরা জানি না কে যে হক আর কে বাতিল এর হুকুমটা আমরা ইনকাম করে দিই মানে কি দেরি করে দিই আল্লাহ আপনি কেমন দিন আল্লাহ ফেসলা করবেন এটা আমাদের সুন্দর জামাত রাখি না এটা ওই পর্যন্ত রাখি না যারা করে পাপ যতই করো কোন মুশকিল নেই এই আকিদা ছিল মামনি রহমতুল্লাহ আলাই তাহলে বোঝা গেল মুর্জিয়া বলতে ওই মুর্জিয়া না এর যার অর্থ হলো যে এই ব্যাপারটা আমরা কেমতের মাঠে এছাড়া কোন ব্যক্তি যদি কুফুর এবং সিঁড়ি বড় ভেঙে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো কোন পাপ না হয় অন্য কোনো কবিরা গুণা জেনা চুরি ডাকাতি সুদ ঘুষ এ সমস্ত পাপ করলে আয়ুষ্ণ জামাতের আকিদা হলো যে তারা এই মানের উপরে তবির উপরে মারা গেলে এরা আল্লাহ ইচ্ছাধীন থাকবে এদের হুকুম তা আল্লাহ ইচ্ছাধীন বিলম্ব করে দাও এই দুনিয়া তাদের হুকুম দিও না কারণ আপনার হাতে ছেড়ে দাও আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে ডাইরেক্ট জান্নাত দিবেন অথবা তাদেরকে চার খাটিয়ে যান তাদেরকে কেউ তারা জান্নাতে যাবে কিন্তু যারা মহতাজারি যারা হারে জিয়ে রাখি না কবিরা গুণা করলে সাথে সাথে কাঁপেন এবং কেমতে তাদেরকে চার নাম দেওয়ার আলাদা উপর খরচ না এরা ফতোয়া মানুষের জন্য আল্লাহর উপর ফতোয়া এটা আল্লাহর উপর ফরজ আমারই পরামর্শ এই আকিদা বিশ্বাস করতেন না এই জন্য এই যে সমস্ত ওই পত্রে মরিজিয়া বলা হয়েছে তাকে তার অর্থ হলো যে ওই মুরজিয়ারা যারা মনে করে পাপ করলে কোন ক্ষতি হবে না কালিমান আনছো মুখে মন্ত্রে বিশ্বাস করছো যা ইচ্ছা তাই করো এই গির্জা আকিদা ইমাম মানিক রহমতুল্লাহ আলায় ছিল না আর একটা ইমাম মানিক রহমতুল্লাহ সম্পর্কে বাতিল আকিদা আছে কিছু কিছু সেটা হলো কি ইমাম মানিক রহমতুল্লাহ আকিদা ছিল যে ইমান বাড়ে না এবং কমে না আলোচনা আকিদা হলো ইমান বাড়ে এবং কমে ঠিক আছে আলোচনার হলো ইমান হলো অন্তরের বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত তিনটার সমন্বয় হলো ইমান রহমতুল্লাহ আলাই আরো ছিল যা ইমান হলো মানে মুখে স্বীকার করা অন্তর বিশ্বাস করা এখানে কাজগুলি প্রবেশ করবে না রহমানি রহমতুল্লাহ আদায় আকিদা তার যে ব্যাপারে বলা হয়েছে তিনি কি মনে করতেন ইমান মানে মুখে বিশ্বাস অন্তরে অন্তরে বিশ্বাস মনে মুখে স্বীকৃতি কাজ ইমানের মধ্যে আসবে না আরেকটা কি ইমান বাইরে এবং কবে না এই ওই রহমানিতা সম্পর্কে কেউ কেউ কটুক্তি করেছেন কিন্তু সেটাও ঠিক নয় কেন ইমাম মানিক রহমতুল্লাহ আলাই একদিন দাস দিচ্ছিলেন এ সময় তখন তার মজলিসে একজন বললেন হে ইমা অমানিক রহমতুল্লাহ আলাই আপনি তো আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করেন না তাহলে এটা এখন প্রতিবাদ করেন বললেন সে তো আমাকে বা তিনি তো আমাকে রাসুলের হাদিস শুনিয়েছেন এরপরে হাদিসের আমি কিভাবে খন্ডন করব এটা কি হতে পারে হতে পারে না এটা প্রমাণ করে যে তিনি এটা স্বীকার করেছেন যে আমল ইমানের অন্তর্ভুক্ত এবং এর তাই প্রমাণ হল যে তিনি হাদিসের কত বড় শ্রদ্ধা করতেন না শুধু হাদিস শুনে তার আগের মত তিনি চেঞ্জ করে ফেললেন এছাড়া ইমান বাড়ে এবং কমের ব্যাপারটাও এমনটাই ইমাম মনিপুর আর কথা হল যে বিশ্বাস যেটা এটা সবাই সমান সবাই সমান কিন্তু আমলে ইয়াকিনের ব্যাপারে এটার পূর্ণতার ব্যাপারে কম বেশি তো পূর্ণতা যখন হবে কি দিয়ে হবে আমল তো হবে যার যত আমল বেশি হবে তার ইমান পূর্ণ হবে যার যত ইমান কম হবে তার ইমান কম হবে এখানেও বোঝা যাচ্ছে আমল উনি প্রবেশ করে করতেছেন আরো একটা প্রমাণ হচ্ছে জিমা ওমানি পর রহমাতুল্লাহ ইমান বাড়ে এবং কমে বিশ্বাস করেন ওনারা বলছেন ডাইরেক্ট ইমান বাড়ে কমে উনি বলছেন ইমান বাড়ে কমে না সমান বরং ইমানের দিনের যে পূর্ণতা এটা পারে মুক্ত বিশ্বাস করলো হ্যাঁ এটা পারবে কমে করতে গিয়ে এটার উপর যে আমল করবে তখন পারবে কমবে তাহলে এর দ্বারা বোঝা গেল ইমান পারে কবে তিনি মনে করতেন তাহলে শব্দের শুধু পার্থক্য আসলে বিষয় একটাই ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আরো একটা কথা আছে যেটা আমাদের জানা দরকার সেটা হল কি তিনি অবারিকম রহমতুল্লাহ আলাই হাদিস কম জানতেন কারণ আমি স্কিন আনতিল হাদিস এই কথাও বলে থেকে অসুবিধা যে আমার এটা মিসকিন ছিলেন হাদিস জানতেন না কেউ বলছে সতেরোটা মাত্র হাদিস জানতেন এ কথাও কিন্তু ঠিক না কারণ ইমা আমরিফা রহমতুল্লাহ আড়াই থেকে যে সমস্ত ফতোয়া যে সমস্ত বাণী যে সমস্ত ইশতেহার গবেষণা আমাদের কাছে এসেছে হানাফি মাঝাবে বা অন্যান্য মাঝাবে কিতাবের বিপদ আছে বা তার শিষ্যরা লিখেছেন এ সমস্ত কথা প্রমাণ করে যে সবগুলি হাদিস কোরআন যেহেতু ভিত্তি তার হাদিস কোরআন ছাড়া থেকে উনি বিপদ দিয়েছেন অবশ্যই জানতেন ইমাম এটা ঠিক যে হাদিস বর্ণনা কম করেছেন হাদিস বর্ণনা কম করেছেন অন্য ইমামরা ইমাম মালিক ইমাম ইমাম হাম্বাল এদের তুলনায় খেয়াল করেন আমার সঙ্গে খেয়াল করেন দরকার তুলনামূলক ইমাম মালিকা থেকে হাদিস বর্ণনা করে কেউ তো বলছেন দুইশো দুইশো পনেরোটা হাদিস বর্ণনা করেছেন ওনার মুসলাম হানিফা আটশো বিশটাই বেশ বর্ণায় ওখানে অনেক হাদিস নেওয়া হয়েছে তবে প্রকৃতভাবে অন্য ইমামদের যে ইমাম মালিকা থেকে হাদিস বর্ণনা কম হয়েছে এর কারণটা কি হাদিস কম জানতেন না এই কথাটা ঠিক না আবু রাজিউল্লাহ তালা সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করছেন অর্থাৎ রাসুলের মৃত্যুর তিন বছর আগে হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তরটা আর আবু বকার রাজিউল্লাহ তালা আনু প্রথম দিন ইসলাম গ্রহণ করেছেন তার তুলনায় তার হাদিস অনেক কম এর মানে আবু বাকার হাদিস কম জানতে না বলে যাচ্ছে এতে কি কারণ হাদিস বর্ণনা যখন যুগ এসেছে তখন আবু বাকার রাজিউল্লাহ তালা বিরাট ইসলামী বিশ্বের কি তিনি খলিফাতুল মুসলিমিন এই নিয়ে তিনি ব্যস্ত হাদিস সুযোগ নাই লেখা ওই কাজ আর কাজই না এই বাবু এবং উসমান আলী চার যদি আমরা সংগ্রহ করে দেখি যে অন্য অন্য ছোট ছোট সাহাবিদের চাইতে অনেক কম আব্দুল্লাহ আব্দুল্লাহ অনেক ছোট সাহাবি তারপরে তাদের হাদিস অনেক এর মানে তারা ব্যস্ত ছিলেন তাদের রাজত্ব শাসনের কাজে এই হল আমার রহমতুল্লাহ আলাই ওই যুগে মহাদিসের অভাব ছিল না প্রচুর মহাদিস হাদিস পড়া বের হয় কিন্তু এই হাদিস কোরআনকে রিসার্চ করে এখান থেকে বেকার এর সূক্ষ্ম বুধ এর সঠিক বুধ মানুষকে দেওয়ার প্রচন্ড অভাব ছিল এই জন্য আমার রহমতুল্লাহ আলাই কোরআন এবং মানুষের বেকার বর্ণনা করতে নিজেকে কি ব্যস্ত করেছিলেন হাদিস বর্ণনা করতে ব্যস্ত হন নাই তারা অন্যরা তো অন্যরা করতেছে যেটা কেউ করে না ওইটাতে তিনি কি করেছিলেন সময় দিয়েছিলেন আর যার কারণে তখন থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে আরো একটা কথা বলা হয় এছাড়া অন্যান্য কারণ হচ্ছে ইমাম রহমতুল্লাহ আলের যুগে হাদিস একাধিত হয় এটা কোনো সরকারি হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দেশে নিজে মারা গেছেন সরকারি ভাবে হাদিস একাধিক জমা করার জন্য উমর আব্দুল্লাহ সর্বপ্রথম বিশ্ব থেকে কি করলেন অর্ডার করলেন যে যুগটা হাদিস একাত্রিত করা এবং অন্যদের অন্য ইমামরা যেটা পেয়েছেন এই সুযোগটা ইমাম হানিফা রহমতুল্লাহ আলায় হয় নাই তিন নম্বর কারণ হাদিসের চর্চা অত বেশি কোথায় সেটা মাত্রাবাদী নাই আর কি বলে কুফাতে বা বাগদাদে বা ইরাকে চর্চা হতো ফেকার চর্চার একটা ব্যাপার আছে ওখানে হলো ফেকার ইউনিভার্সিটি এখানে হলো হাদিসের ইউনিভার্সিটি আপনি নিয়ে পড়েন তো শিখবেন আপনি নিয়ে শিখবেন আপনি ভাষা নিয়ে ভাষা শিখবেন আপনি যে নিয়ে পড়বেন পণ্ডিত হবেন পর আহমদুল্লাহ সেই সময় তুলনামূলক চর্চা মক্কা মদিনায় বেশি হতো ইমাম ইমাম ইমাম উদাহরণ হিজরা ইমাম কি বলে মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনায় হাদিস পড়াতে এখানে হাদিসের চর্চা বেশি হতো আরো একটা কারণ আছে ইমাম হানিফা রহমতুল্লাহ কম সেটা সেই সময় ইরাক ছিল সবচেয়ে বেশি রাফিজিরা একশোতে একশো পাঁচটা মিথ্যা ওদের কাজ হলো মিথ্যা দিন ইসলামকে খতম করা ইরাকে এমন ফেতনা ছিল এক এক দিনে হাজার হাজার হাদিস তৈরি করে সমাজের মধ্যে প্রচার করে দিত আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিস গ্রহণের ব্যাপারে বড় শক্ত ছিলেন এই ফেতনার কারণে তিনি শক্ত তার নীতিমালা ছিল এবং শর্ত ছিল এই শর্ত নীতিমালা এবং শর্ত থাকার কারণে যার থেকে হাদিসও নিতেন না যার ফলে হাদিস পাওয়ার ব্যাপারটা তার কাছে গিয়ে সংখ্যায় কম অন্যদের তুলনায় এটা একটা কারণ ছিল এবং এটা যথাযুক্ত একটা কারণ ছিল সেই সময় যাই হোক তাহলে ইমাম আমানিক রহমতুল্লাহ আলাই হাদিস কম জানতেন এই কথাটা ঠিক না তবে ওনার থেকে হাদিস কম হয়েছে কথাটা তার কিছু বাস্তব ছিল ইমাম রহমতুল্লাহ সম্পর্কে আরো একটা আছে সেটা হল কি ইমাম রহমতুল্লাহ আলাই হাদিস পাওয়ার পরেও কি করতেন গবেষণা করে স্নান করে রায় কিয়াস করতেন নিজে খোঁজ চালাই দিতেন এই ধরনের একটা তহমান আছে কার উপরে ইমা রহমতুল্লাহ সম্পর্কে এটাও কি মিথ্যা হিমা মালিকা রহমতুল্লাহ রায় তিনি নিজেই উত্তর দিয়েছেন আহমদ বলেন সমেত আবা ও জামে সমেত আবা মা যে আল্লাহ এবং যা কিছু রাসুলের কাছ থেকে আসে হাদিস সেটা আমার আপনার বস্তুকে আমি মেনে নিই সাহাবা ইফতার না আর থেকে যে সমস্ত মন্তব্য যে সমস্ত আছে এটার মধ্যে থেকে যে চারটা বেশি সঙ্গে ওইটাকে আমরা গ্রহণ করি তবে সাহাবাদের কোন কথা বাদ দিয়ে অন্য কোনো কথা আমরা গ্রহণ করি না আর সাহাবাদের বাদ দিয়ে তামিলের থেকে যদি হয় তো তামিলও মানুষ আমরাও মানুষ তারাও পণ্ডিত আমরাও পণ্ডিত তারাও গবেষণা করে আমি গবেষণা করি তো এর দ্বারা প্রমাণ হল জামালি বা রহমাতুল্লাহ আলাই কখনই হাদিস পাওয়ার পরে বা সাহাবাদের কোন পানি পাওয়ার পরে নিজে কোন গবেষণা করতেন না শুধু তাই না আমালিক রহমাতুল্লাহ সম্পর্কে এমনও কথা আছে যে আমালিক রহমাতুল্লাহ আলাই কি করতেন কিয়াস মানে গবেষণা যেটা কোরআন হাদিস ভিত্তিক না এমন গবেষণা সম্পর্কে তিনি বলেছেন عن وكيل قال سمعت ابو حنيفه يقول البول في المسجد احسن من بعض القياس আবু হানিফা রহমতুল্লাহ বলতেন যেমন কিছু কিয়াস গবেষণা মানুষ এখন করে হাদিস কোরআনের বাইরে নিজের ইচ্ছা মতো এগুলি মসজিদে ওর চাইতে মুসলিম পেশাব করা আমার কাছে উত্তম নিঃসন্দেহে মুসলিম পেশাব করা পাপ ঠিক না কিন্তু দিনের ব্যাপারে নিজের প্রকল্পিত চিন্তা ভাবনা থেকে বন্ধ দেওয়া কোরআন হাদিস ছাড়াই এটাকে আরো জঘন্য না এটা তিনি বলতেন যে কিছু কিয়াস আছে গবেষণা আছে যেগুলির চাইতে মুসলিমকে সকলে আমার কাছে উত্তম তাই এমন ভাবে উনি কিয়াসকে ভয় পাইতেন এই জন্য উনি আরো বলেন আমরা যেটা বলছি এটা আমাদের একটা মত লাল আমার মতে কাউকে আমি বাধ্য করলে এটাই করতে হবে ولا نقول يجب على أحد قبول ولا ولا نقول يجب على أحد قبول আর বইলা যে আমার মতটা গ্রহণ করা কারোর প্রতি ফরজ অজিব আমার কান আইন্দাও আহসান বিনু বলে আসবি আমার চেয়ে যদি আরো ভালো মত কেউ প্রকাশ করতে পারে তাহলে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ এইভাবে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে জয়ীব হাদিস রায় কিয়াসের চাইতে কি উত্তম ছিল ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে যদি একটা হাদিস জয়ীব মানে গ্রহণযোগ্য রাসুল থেকে জয়ী হানিসদের কাউকে গবেষণা বা তিনি কি যেমন কি করতেন না ওইখানে জয়ী মানুষের উপর ফতোয়া দিতেন উনি কি করতেন না গবেষণা করে কোন মন্তব্য করতেন না এজন্য হারাপি মাঝাবে যদি কেউ খিলখিল করে হাসে পুজো নষ্ট হয়ে যাবে এটা সেই ভাবে তারপরে এটা তথ্য দিয়েছেন কারণ এর বিপরীত কি আসবে হবে এর উপরে কোন দলিল নাই তাহলে গবেষণা করে বলতে হবে গবেষণা না করে জয়ী মানুষ করে ঠিক আছে মহিলাদের মাসিক ঋতু উঠবে দশ দিন হাদিস সহিত কিন্তু তিনি তারপর ওটার তথ্য দিয়েছেন গবেষণা করে কোনো কথা দেন নাই কারণ জহিফারিস হতে পারে রাসুলের হাদিস একদিন হতে পারে বা গবেষণা করে অপরাধীদের কাছে কোনদিন কিন্তু রাইকেস তো রাইকেস এভাবে অমানিবার আহমদুল্লাহ রায় তিনি কি করতেন রাইকেস থেকে দূরে থাকতেন শুধু তাই না ইমাম আমার আহমদুল্লাহ রায় সম্পর্কে আরো বলা হয়েছে জিজ্ঞেস করেছে সম্পর্কে তো বলে নমান ফতোয়া দাও পাঁচটা ও আমার ফতোয়া দিলেন এরপর আমার এই কোথেকে বাইর কেন আপনি যে হাজির করছেন থেকে হাজির আমারই করে আমার শুনিয়েছেন আমার কিন্তু ফতোয়া কে আমারই করে আমার তার আসলে আমাদের ফতোয়া কোথেকে দিলে বললেন যে দেখেন আপনি যে হাদিস শুনতে সময় হাদিস থেকে তো বলতে দিলাম আমার বললেন আন্তমুনা বিদ্যা ও নাহমু দিলাম আমারই বললেন আপনার হলেন ডাক্তার আর আমরা হলাম কি ফার্মাসিস্ট আপনার প্রেসক্রিপশন লেখেন আমরা খালি ওষুধ দিই তাহলে প্রেসক্রিপশন লিখবে কে ওষুধ তো আছে মানে হাদিস আছে কিন্তু বোঝাইতে পারে না ডাক্তারের কাছে ও কি বলে ওষুধ নাই কিন্তু উনি লিখে দিচ্ছেন অমুক অমুক ওষুধ খাও আর সাইদারি কাকে বলে আপনারা কি বলেন ফার্মাসিস্টের কাছে ওষুধ আছে কিন্তু দেখতে পারে না কোনটা খাবে তাহলে ইমাম আলী রহমাতুল্লাহ আলাই এইভাবে হাদিস থেকেই তিনি পদ্ধতিতে এটা আমাদের কাছে প্রমাণ হলো শুধু তাই না আবু বা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আবু বা রহমাতুল্লাহ আলাই একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ নবীর কবরটাকে ঘুরে ঘুরতেছেন স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ নবীর কবর আমি ঘুরে ফেলতেছি এটা কেমন কথা তো মোহাম্মদ বিন সিরিন সেই যুগে স্বপ্নের দাবি করতেন তার কাছে এটা পেশ করে উনি বললেন এর অর্থ হল যে আপনি আল্লাহ নবী আয়সালামের সুন্নতের প্রচার ও প্রসার করবেন এবং তাই হয়েছে তার মাধ্যমে আসবেন টিভিতে দেখেন হারাবি মাঝে যেটা আমরা বলি আজকে আচ্ছা, হারাবি মাঝাব পৃথিবীর বহু এলাকা জুড়ে এটার বিস্তৃতি আজকে ছড়িয়ে আছে এই মাঝাব আমরা এখানে একটা কথা বলতে চাই সেটা হল এই যে বর্তমান প্রচলিত হানাফি মাঝাব এবং ইমাম তো রহমতুল্লাহ সম্পর্কে সঙ্গে কতটুক সম্পর্ক রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে প্রচলিত হানাফি মাঝাবি মনে করি মাহমনিফের মত এটাই মাহমুদ করে গেছে এটাই বলে গেছে প্রথম কথাটা আমাদের জানতে হবে ইমাম তো রহমতুল্লাহ আলাই তিনি কোন মাঝাব তৈরি করে দিয়ে যান নাই শুধু তিনি না কোন ইমামারি কোন মাধব তৈরি করে যাবে ইমামারি মাহারাবি মাধব তৈরি করে গেছেন এটা তো আমরা মনে করি না শাহি শাহিদ মাধব তৈরি করে গেছেন বেগম মালিক মালিক মাধব বা আমার আমার আমারি মাধব না বরং হজরত ইমাইল মালিক আপনি শাহরুল্লাহ মহাদেশ দৌলবী যিনি আমাদের হিন্দের গুরু তিনি বলছেন যে এই পৃথিবীতে সাড়ে চারশো বৎসর আগ পর্যন্ত আল্লাহ রসুলের মৃত্যু সাড়ে চারশো বছর পর্যন্ত পৃথিবীতে কোন বাধা পরিপূর্ণ জিনিস ছিল না আবু রহমতুল্লাহ মারা গেছেন দেশ ইজিতে দেশ ইজিতে মারা গেলে মাধাব তৈরি হলো সাড়ে চারশো ইজিতে কত বছর পরে ওনার ওনার মৃত্যু কত বছর পরে তিনশো দেড়শো তুমি মারা গেলেন আর সাড়ে চারশোতে মাধাব তৈরি হলো কত বছর পরে ওনার আড়াইশো না তিনশো তিনশো বছর আমরা সর্বশেষ নাম যিনি আমাদের আপনার দুশো একচল্লিশ হিজিতে মারা গেছেন দুইশো একচল্লিশ হিজিতে ইমাম মালিক মারা গেছেন উনো আশি হিজিতে ইমাম সাহাবি দুইশো চার হিজিতে আর সর্বশেষ ইমাম ইমাম আহমদ মারা গেছেন দুইশো একচল্লিশ আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইমাম মালিক সাহাবি আমরা তাদেরও আমরা জীবনে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এইভাবে তো আমরা বুঝতে পারলাম যে আমার হানাফি মাঝাব তৈরি হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার এবং তার শিষ্য যারা তার শিষ্যকে প্রধান শিষ্য ছিলেন আমিরসুফ আমিরসুফ রহমতুল্লাহ আলাই মারা গেছেন একশো তিরাশি ইসিতে আর মোহাম্মদ বিন হাসান সাহেবানি মারা গেছেন একশো একশো উননব্বই ইঞ্চিতে তারদেরও মৃত্যুর পরে মানব বেরিয়েছে ইমামরা সবাই তাদের হাদিস কোরআনের গবেষণা হাদিস কোরআন প্রচার প্রসার করছেন ছাত্ররা নিয়েছে তাদের ছাত্রদেরকে এইভাবে প্রচার হতে গেছে কেউ বলতো আমি হারাপি কেউ সাহাপি আমি মালিক কেউ কেউ হাম্বালি যে যেটুকু আন্তরিক প্রচার প্রসার করতেন এরপরে হয়ে গেল কি ইমামদের মতগুলি গবেষণাগুলি দিন হয়ে গেল লিখে দেওয়া হলো এদের ভিত্তিতে হতে হবে এটাই চলতে হবে হাদিস কোরআন তখন আস্তে আস্তে বাদ হয়ে গেল ইমামদের কথা বলি ওস্তাদের কথা বলি তখন দিন হয়ে প্রচার শুরু হয়ে গেল এবং মুসিবত হয়ে গেল মুসলমানদের জন্য সঠিক জ্ঞান কোরআন হাদিস থেকে আমরা শিখবো সেটার পথ বন্ধ হয়ে গেল অমুক ইমামে এই কয়েছে অমুক এই কয়েছে এরপরে তো দল তৈরি শুরু হলো এরপরে তো ফেরখাবাদি শুরু হয়ে গেল যার যার মতো দল বাতিল এবং হক আলোচনা বিভিন্ন এবং বিশেষ করে যেটা হয়ে গেল ভেজা আমানিয়েছে রাজনীতিরা ডুপ্লিকেট ওই নাম কেউ নিবে না ওইখানে বসে যাও আমানি তারা রহমতুল্লাহ বলেছেন কোথায় বলেছেন কেমনে বলেছেন কিভাবে বলেছেন তার দলিল কি এই জন্য বন্ধু ইমামনি বা রহমাতুল্লাহ আলাই তার অনেক পানি আমাদের কাছে রয়েছে যে তিনি তিনি কিভাবে কোরআন এবং হানিসকে অগ্রাধিকার দিতেন ইমাম আলিফ রহমাতুল্লাহ আলাই বলেছেন যে যখন সই হানিস পেয়ে যাবা তখন সেটাই আমার মাঝাব তুমি একটা সহিয়াদ যদি পেয়ে যাও ওটা মানে আমার মা জামাই ফতোয়া দিই আর না দিই ওটাই আমার ফতোয়া বুঝাচ্ছে কথা যার ভিত্তিতে মহাপি কলামাইকরাম মহানাপি মাঝাবেরও যারা তারা বহু ফতোয়া চেঞ্জ করেছে এমনকি তার দুই সাগরিদ আবু ইউসুফ আর মোহাম্মদ ইমাম মালিক রহমতুল্লাহ আলায় তিন ভাগের দুই ভাগের মশলার বিপরীত করেছেন এই কথার ভিত্তিতে যার ফলে মোস্তাদের কথা যখন কোরআন হাদিসের কারণ যেগুলি গবেষণা যেগুলি কোরআন হাদিস বৃত্তি করা তো কোনো প্রশ্ন উঠে না ঠিক আছে যেগুলি গবেষণা করে আমি ফতোয়া দিয়েছেন এবং বলে গেছেন যে আমার কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি বিপরীত হয় তাহলে দেওয়ালে ছুড়ে মেরে হোক আমরা দেওয়ালে ছুড়ে মারিনি তো আমরা সিনার মধ্যে ছুড়ে মেরেছি আর হাদিস কোরআনকে দেওয়ালে মেরে দিয়েছি এক গ্রুপ আছে এবং এবার মানিপার নাম ভাঙিয়ে এটা হলো মহাবিপদ আমাদের জন্য এভাবে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই আরো বলেছেন যে إذا رأيتم كلامنا يخالف ظاهر الكتاب والسنة فاعملوا بالكتاب والسنة واضربوا بكلامنا الحائط কোরআন সুন্দর বিপুল আমার কথা যদি পাও দেওয়ালে ছুড়ে মারো এবং কোরআন সুন্দর তোমরা পালন করো এভাবে আমার ইমান আমাদের বলে আরো বলেছেন আমি কোন কথা বলেছি যদি রাসুলের বিপরীত হয় প্রশ্ন করা আমার উনি বললেন যে আপনার কোন কথা যদি রাসুলের হাদিসের বিপরীত হয় কি করবো বলে আমার কথা মেয়েকে ফেলে দিয়ে রাসুলের কথা নিবে বা ফেরাও এলাকা আপনার কথা যদি সাহাবিদের কথা বিপরীত হয় সেটাও তোমরা কি করে দেবো কাউলে কাউলি সাহাবাহ তাহলে আমার কথা বাদ দিয়ে সাহাবিদের কথা তোমরা মেনে নেবে এইভাবে ليس لأحد أن يقول برأيه ما نص من كتاب الله تعالى أو سنة أو إجماع الأمة তাহলে জন্য কোরআন এবং সুন্না বা ইসমা থাকার পরে তার কোন মত প্রকাশ করার অধিকার নেই فإذا اختلفت الصحابة على أقوال نختار منها ما هو أقرب للكتاب والسنة ونجتهد ما ما جاوز ذلك যদি সুন্নাতে না পাই তাহলে সাহাবিদের কথা সবচেয়ে কোরআন সুন্নার নিকটতম কথা নিব আর কোরআন সুন্না যদি সাহাবিদের কথা না পাওয়া যায় তাহলে আমরা গবেষণা করব এভাবে তিনি বলেন ইয়া কুমার কাউলা বিদিন রায় নিজেরা নিজেদের মত প্রকাশ করার উপরে দিনের উপরে দূরে থাকো ওয়ালাইকুম ইত্তেবাই সুন্না সুন্নতকে তোমরা ইত্তেবা করবে তখন খারাজ আনহা বল্লা যে সুন্দর সুন্দরের বাইরে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে এভাবে বলেন আর হাদিস আড়াই সেই হাদিস মানুষের চাইতে আমার নিকটে অনেক প্রিয় এভাবে তিনি আরো বলেছেন যে যেটা একটা আপনাদের বললাম যে মসজিদে পেশাব করা উত্তম কিছু ইতিহাস আসতে আছে তিনি বলেন মাত্রামিয়া তার কিয়াস বিমানকে সিলকাদার আমি হত্যা যে ফেসলের পর থেকে কিয়াস ত্যাগ করবে না প্রধান দিবে না সেই জন্য কাজ বিচারের ব্যাপারে সে কি হবে না সে ক্ষতি হতে পারবে না এবং আরো বলছে উনি আমরা কোথা থেকে কিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছি যতক্ষণ না জানবে তার জন্য আমার কথার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া হারাম এবং তিনি আরো বলছে বলছেন যে আমার দলিল না জানি ফতোয়া দেবে তার জন্য ফতুয়া আমার কোনো ভিত্তি করে যায় নেই এইভাবে আমার এবার আহমদুল্লাহ রায় হাদিস কোরআন এবং হাদিস মারার ব্যাপারে এইভাবে তার ই ছিল মানে অগ্রাধিকার তিনি দিতেন এভাবে তিনি অনেক কথাই বলেছেন আমরা এখান থেকে কিছু আমাদের কাছে উল্লেখ করলাম কথা আমাদের কথা মনে রাখতে হবে যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কোরআন পর করে কোন হাদিস পর করে তার কাছে সুসাব্যস্ত হতে পারে যখন ফুত হয়েছেন তখন ওই হাদিসটা জানতেন না হতে পারে হাদিস এসেছে জয়ীন সনদে গ্রহণযোগ্য না কোনোভাবে ওই জন্য ফুত দেন নাই হতে পারে ফুত দেওয়ার সময় হাদিসটা তার মনে ছিল না এমন হতে পারে কিন্তু উনি আমাদের কাছে বলে দিয়েছেন সেই আজ পাইলে ওইটা মেনে নেবা আমার কথার পিছনে ছুটবা না কিন্তু আর এক শ্রেণীর মানুষ তার নাম ভাঙিয়ে কাঁদছে কোরআন এবং হাদিসের পরিপন্থী তার উপরেও ফতুয়া দিয়ে নিজেরা আগুয়ানি করে লেবার লাগিয়ে দিয়ে তাদের জিনজিরার মাল বাজারে মার্কেটিং করতেছে এটা বড় অন্যায় এজন্য বন্ধুগণ ইমামগণ এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত কোন ইমাম কখনই আমাদেরকে বলে যান নাই যে কোরআন সুন্না পেরে তারপরে এর মনে রাখতে হবে আলোচনা করে সব সত্য সন্তান কোরআন কোরআন না পেলে সুন্না সুন্না না পেলে ইসমান ইসমান না পেলে পিয়াস গবেষণা গবেষণার ক্ষেত্রে দেখতে হবে কার গবেষণাটা কোরআন হাদিসের নিকটতম প্রয়োজনে একটা মাসালাতে চারজন ইমাম চারটা বাস্তব করছে বা দুই পক্ষ হয়ে গেছে হয়তো ইমাম সাহাবি ইমাম আহমদ হাম্বার একটা বলেছেন ইমাম আহমানি ইমাম মারে একটা বলেছেন দুই রকম মত কোন মতটা আদেশ করেন বেশি নিকটতম এটা আমাদেরকে নিতে হবে এটা আমাদের কাজ এবং তাই ওরা আমরা করেছেন আলহামদুলিল্লাহ ফেকুল মোকারের চার মাঝাবকে একাত্রিত করে কোরআন ও আলিসের ভিত্তিতে কোন গবেষণাটা বেশি গ্রহণযোগ্য এই ধরনের বইপত্র আজ আমাদের কাছে লেখা হয়েছে আমরা পাই তারপর আমরা মাঝাবের দোহাই দিয়ে ইমামের দোহাই দিয়ে বুজুর্গের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজে আর চোখ প্রচলিত আছে যেগুলি কোন মাঝাবও পাওয়া যাবে না কোন বিশ্বস্ত কিতাব পাওয়া যাবে না বাজারের কিছু বইপত্রে পাওয়া যায় এই সমস্ত আজ আমাদের মাঝাব হয়ে বসে আছে বন্ধুগণ আমরা বলবো আপনি হারাপি না সাপি না মালিকে হাম্বালি তাতে আমাকে আসে না আপনি হন কিন্তু আপনি হানাফি যদি এই উদ্দেশ্য বলেন যে অমানিফা যা মানতেন তাই আমি মানি উনি কোরআন সুন্না মানতেন আমিও মানি তো আপনার কোনো অসুবিধা নেই কিন্তু আমারই করা অমানিফা রহমতুল্লাহ কোরআন সুন্না মানতেন আর আপনি তার নাম ভাঙিয়ে তার নিকটেও নেই দূরে উল্টা পাল্টা পাঞ্জার করলো হানাফি আমি বলবো এটা মিথ্যা আপনার দাবি এই দাবিটা আপনার মিথ্যা এই জন্য বন্ধুগণ ইমামানি রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে তিনি যে সমস্ত কথাবার্তা আমরা আলোচনা করেছি এটা কিনছি তার জীবনী অনেক লম্বা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আশা করি আমরা যেটুকু আলোচনা করেছি এটুক থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব এবং ইমা আমরিবা সম্পর্কে শেষ কথাটা বলবো যে আমরিবা সম্পর্কে মানুষ দুই প্রকার এক শ্রেণীর মানুষ হিংসায় লিপ্ত হয়ে তার বিপরীত করেছে অন্যায় কর্মটি করেছেন আর শ্রেণীর মানুষ জাহের মূর্খ না জেনে অনেক কিছুই তার নামে চালিয়ে দিচ্ছে দুটোই অন্যায় ঠিক না বেজে আরো দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হল কি যা মানে খুব হিমাল মণিপুর নাম শুনলে রাহমাল্লাহ বলতে না বাংলাদেশে এমন এক লেখকের বই দেখছি বই লিখেছি ইমাম আকে আবু হানিফা রাহিমা বোনা ইমাম আবু বা কাছে যিনি ইমাম আবু রিফি রাহিমাল্লাহ না দোয়ার যোগ্য না আবু হানিফা সতেরো জন না তেরো জন না কে ছিল আর একজন ছিলেন উনি ছিলেন পণ্ডিত তিনি না যাকে আমরা ইমাম মানি না প্রসাদ করে নিয়ে লাভ অন্যায় কারণ তিনি ইমাম ছিলেন ইমাম কেউ যদি চাঁদের ঢিল মারে তো চাঁদের খুঁজে আছে কি বলেন ঢিল নিজে ঢিল নিজে যাই পড়বে চাঁদে নিয়ে যাবে কেউ যদি আম্মানি করে রহমাতুল্লাহকে ঋণ ছোড়ে তুমি যদি সম্মান যাবে আম্মানি করে রহমাতুল্লাহ যাবে না আরেকটা কথা মনে রাখেন যে গাছে ফল থাকে ওই গাছে কিন্তু দিন পারে কি বলেন আর আমাদের নবীকে নিয়ে বিদ্রুপ করতেছে ইমাম বিভিন্ন জিনিসকে আমাদের যারা আমাদের যারা ইমাম তাদেরকে নিয়ে বিভিন্ন কঠোর থাকবে কারণ যে গাছে ফল থাকবে সেই গাছে মানুষ ঢিল পারবে গাছের তিনি মালিক সেও পারবে বাইরের চোররাও পারবে এজন্য গাছের তার কোনো জায়গা আছে না দেওয়া না আছে কাছে ফল নাই কে কঠিন মারবে সেই জন্যে আমরা মনে রাখতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সম্পর্কে একটা হলো কি শক্ত চাপ মানে উনিও মানে থেকে অনেক বার করে দেয় না এত বড় ছিলেন না আবার আর গ্রুপ হ্যাঁ, যদি বলেন বলেছেন আর যদি বলেন রহমতুল্লাহকে রসুলের উপরে যে উঠে দিলেন এটা অন্যায় না দুই গ্রুপই আছে সমাজে এক গ্রুপ ওনাকে ছোট করতে কিভাবে ছোট করবে আর এক গ্রুপ আছে কিভাবে উপরে বাড়াবে এটা অন্যায় দুইটাই অন্যায় আমাদেরকে যেটুকু তিনি ছিলেন তিনি একজন ইমাম ছিলেন তিনি নিষ্পক ছিলেন নিষ্পক ছিলেন নির্ভুল ছিলেন কিন্তু বলেছেন আমার কথা ভুল হবে বাদ পারে না তাহলে হলো না হলো না আর সবই ভুল করছে করা তিনি আমি বলবো যে হারামি হলে এই ইমাম মারার জন্য না অন্য হতে পারে আরো কোনো ষোলো জন সতেরো জন আছে ওই হতে পারে এই হারাপি করে এজন্য আমরা যত কিছু আমরা জানলাম ইনশাআল্লাহ ইমাম রহমতুল্লাহ আলাই আমাদের জন্য একজন তিনি স্টার ছিলেন আমাদের জন্য এক নক্ষত্র ছিলেন তিনি আমাদের এক অনুসরণীয় ইমাম ছিলেন তাকে কেন্দ্র করে পৃথিবীতে আর আর জামাতের যে চারটা মাঝাব রয়েছে তার মধ্যে একটা মাঝাব সুপরিচিত মাঝাব রয়েছে সেই মাঝাব কেন্দ্র করে বহু বই পুস্তক লেখা হয়েছে ফেকার উপরে হাদিসের উপরে ওষুধের উপরে এর উপরে বহু পত্র লেখা হয়েছে মুরকদারির মাধ্যমে অনেক ক্ষিপ্ত হয়েছে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে কোন ব্যক্তির কোন কথা কোরআন এবং সন্ন্যার বিপরীতে গ্রহণযোগ্য হবে না ইজমার বিপরীতে গ্রহণযোগ্য হবে না ইমামদের কি আছে তাদের গবেষণার পথ খোলা কেমন পর্যন্ত খোলা থাকবে তারা গবেষণা করে গেছেন যদি কোনো গবেষক গবেষণা করে ভুল করে তবু এক নাকি পাবেন আল্লাহ নবীর হানিস দ্বারা প্রমাণিত আর সঠিক তৈরি করেন তাহলে দুই নাকি পাবেন কিন্তু আমরা যারা জানার পরও ভুল হয়ে গেছে তারপরে মানবো আমরা কয় নাকি পাবো হবে তাহলে মনে করেন আমার বাবা একটা কাজ ভুল করে গেছে আমি ওই ভুলটা ঠিক করে দিলাম বাবাকে বাড়ালাম না নামাই দিলাম কি বললাম না আমার বাবা একটা কাজ ভুল করে গেছে মনে করেন আমাকে সমস্ত জমি রেখে দিয়ে চলে গেছে আমি আলিম মানুষ বাবাকে মানি ইত্যাদি ইত্যাদি অন্য ছেলেদের উপর রাগ হেঁটে গেলে আমাকে সমস্ত জমি দিয়ে গেছেন এটা কি ভালো করছেন না খারাপ করছেন আমি ভাইদেরকে বলতে দেখে বললাম ভাই বাবা এটা ভুল করছে বসত আসো সবাই তো ভাগ করে নাও ভালো হবে না মন্দ হবে বিবাহ মালিক রহমতুল্লাহ আরে যদি কোনো ভুল করে যান ঠিক আছে অবকারের ভুল হয়েছে উমার ওসমান আলী রাজিউল্লাহ ভুল হয়েছে এবং মালিক এবং মালিক এবং সাহেব এবং হাম্বা সমস্ত ইমামদের ভুল হয়েছে তারা আসল ছিলেন না মাসালা তাদের ইসলামের ভুল হয়েছে বেশিরভাগই সঠিক হয়েছে গবেষণাতে আরো সত্তা এক মাসালাতে দেখা গেছে চারজন ইমামের মত গ্রহণযোগ্য না বরং অন্য একজন যে প্রসিদ্ধ ইমাম না তার মতে সঠিক কিন্তু বহু মশলা আছে শরীয়তের মধ্যে কোন জায়গায় তিনজন ইমাম ভুল গ্রহণযোগ্য এখন আরিস করলে সন্নিকটে না বরং একজন করেছে ওটা না সঠিক ইমাম শাহ ইমাম মালিক ইমাম করেছেন না ইমাম হয়ে মালিক যদি মনে করেন মহিলাদের ব্যবহারিক স্বর্ণের টাকা দিতে হবে না হবে না ইমাম মালিক ইমাম সাহেব ইমাম হাম্বালের পত্র লাগবে না ব্যবহারিক দিতে হবে না ইমাম মালিক রহমতুল্লাহের ফতোয়া দিতে হবে ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে একজন ওদিকে তিনজন আমরা তো মেজরিটি মাস্তি কান্ট্রি বুঝি না কারণ আমরা গণতন্ত্রের বিশ্বাসী দিনের মধ্যে গণতন্ত্র অনেক জিনিস নাই এর মধ্যে হলো কোরআন শূন্য হকের সঙ্গে ইসলামিক বেশি হলো প্রাধান্য পাবে সারা পৃথিবীর মানুষ যদি একটি হয়ে যায় কেউ যদি কোরআনের পুরো একটা নাম মানে, হয় ওইটাই ছবি যেখানে ইমাম হরিফ রহমতুল্লাহ আহমদকে মহানবীর কাছে একজন মহিলা তার মেয়ের হাতে দুইটা চুরি পড়ে নিয়ে আসলেন রসাকার বলে না তুমি কি চাও জাহান নামের আগুন দিয়ে তোমার মেয়ের হাতে চুরি পড়ে দেবে না খুলে আল্লাহ বলে এরা সুতরাং এটা সত্যের প্রয়োজন না আল্লাহকে জিজ্ঞেস করছে সরাসরি জাকাত দিয়ে দাও হাদিস এখানে হাদিস আসছে ওনারা কি আশ করছেন যে ব্যবহারিক অন্য জিনিসের সাতকারী নাই জাকাত নাই আপনি কাপড় চুপড় বাড়ি ঘাট পরন্ত বাড়ি ঘর গাড়ি ঘোড়া যা কিছু ব্যবহারের কি টাকা আছে ওর উপর কি আশ করছেন আর মহানি করা রহমতুল্লাহ ডাইরেক্ট হাদিসটা কত দিয়েছেন কোনটা হবে না এইভাবে বহু মশালা যারা গেছে যে একদিকে তিনজন একদিকে দুইজন একদিকে চারজন চারজনই অন্যজনের মশলা তাহলে এই জিনিসগুলি আমাদের ব্রেন অসত্য হবে আমরা না ঘুরে ঘুরে আমি সব কিছু আমি ঠিক পারি সব আমি মালিক মালিক ঠিক পারি সব আমি হারাতে আমি ঠিক সব এই যে মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে এবং আমি খুব আশ্চর্য হলাম এখন বাহারান গেছিলাম আমাদের এক ভাই আমাদের দেশীয় প্রসিদ্ধ মাদ্রাসা থেকে পারে উনি দোয়া করতে বললেন মানে তো আরবিরা বললেন এটা মুস্ত করতে কারণ পেয়ে যায় না মানে শুধু আবু এবং তার অনুসারীদের প্রতি আল্লাহ দয়া করো আর কার পাখিদের উপরে দয়া দোয়া নেই না আমি ধরে ফেললাম এটা কি করলেন আপনি হ্যাঁ? শিখেছে এই আরবি তো কে শিখেছে যা আফগানি করা এবং তার অনুসারীদেরকে দয়া করো আর বাকিরা সবার বাকিরা কি কামেন মুশরেক বেদিন করুন না প্রচন্ড ক্ষিপ্ত গেলাম এ কে তোকে শিখেছে তো আর কিছু বলো না অবশ্যই কেউ শিখেছে তাকে আর এ আরবিও বানাবের মতো ক্ষমতা নেই তার চেয়ে কোনো বড় পণ্ডিতে বানাইতেছে যেভাবে না আমাদের সবাই আমাদের ইমাম এবং আমার পরে ইমাম মালিক ইমাম শাহি ইমাম সকলে জীবনে আমরা একে একে আমরা ধারাবাহিক আলোচনা করবো মোট কথা ইমাম রহমতুল্লাহ সম্পর্কে দুই গ্রুপ যারা হিংসাবশত আর যারা অজ্ঞতাবশত দুই গ্রুপ হইছে আলেম আমরা বলবো তিনি যেহেতু খাবদার সেরূপ তাকে দিতে হবে অবশ্যই তার ব্যাপারে কাউরি কোনো কটুক্তি কোনো মন্তব্য আমরা শুনতে রাজি না তিনি ইমাম ছিলেন যদি ভুল করে থাকে দর্শনের ক্ষেত্রে এক নাকি ঠিক করে তাহলে দুই নাকি আমরা উল্টা পাল্টা করে পাপ নিয়ে কি লাভ ফাইদা বুঝলেন নাই তাহলে আমরা ইমামদেরকে এ সমস্ত থেকে আমরা উঠে রাখবো তারা আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তারা আমাদের শিক্ষা করুক তাদের মাধ্যমে আমরা দিনের সঠিক শিক্ষা আমরা পেয়েছি আল্লাহ আমাদের জন্য এই সমস্ত ইমামদের সঙ্গে কেমতের মাঠে আল্লাহ আমাদেরকে ই করেন একাত্রিত করেন এবং সবাইকে নবী পিল নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে হাসন হাসন করে জান্নাতের প্রবেশ থাকার তবিকাশ করেন আমি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ